আয়সা রদেলাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন বাড়িরা তার কিতাবাতের ব্যাপারে তার নিকট সাহায্যের আবেদন নিয়ে এলো তিনি বললেন তুমি চাইলে আমি কিতাবাতের সমুদয় প্রাপ্য তোমার মালিককে দিয়ে দিতে পারি এবং ওয়ালার অধিকার হবে আমার অতপর যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এলেন তখন তার নিকট বিষয়টি উল্লেখ করেন তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন তুমি তাকে কিনে মুক্ত করে দাও কেননা ওয়ালার অধিকার তারই যে মুক্ত করে অতপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মিম্বরে দাঁড়িয়ে বললেন লোকদের কি হয়েছে যে তারা এমন শর্তারোপ করে যা আল্লাহর কিতাবে নেই যে এমন শর্তারোপ করে যা আল্লাহর কিতাবে নেই সে তার অধিকারী হবে না যদিও শত শর্তারোপ করে